আলামত যা গুনায় কবিরা তার দ্বারা কি কি শাস্তি আজাদ গদক এই উন্মতের উপরে আসতে থাকবে এই বিষয়ের উপরে বয়ান করতে আগেই আমাদের ক্ষেত্রে আমি আরোপ করেছিলাম নবী করিম সাল্লাম এগুলো এই জন্য বলে গেছেন যাতে উন্মত ওই সমস্ত গোনা থেকে দূরে থেকে ওই সমস্ত গোনাগুলো বর্জন করে আল্লাহর আজাদ বদল থেকে রক্ষা পাইতে পারে এই জন্য তিনি উন্মতকে সতর্ক করে গেছেন এই জিনিসগুলো ঘটবে এটা নিশ্চিত কিন্তু এটা জরুরি নয় যে এক্ষুনি ঘটতে হবে বিশেষ করে মুসলমান জাতি সতর্ক হয় দিনের দিক দিয়ে অগ্রসর হয় ভুল ত্রুটি থেকে তৌবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসে তো যে কোনো মুহূর্তে আল্লাহ তালা পরিস্থিতির পরিবর্তন করে দিবেন পরিস্থিতি গুলো সৃষ্টি হয় মুসলমানদের আমলের উপরে আমল গলত হয় গজবের ফেসলা হয় আমল সুন্দর হয় তো রহমতের ফেসলা হয় জন্য এই বিষয়গুলো জানা এবং প্রত্যেকে নিজের জিন্দিগিতে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত লোকজন যারা আছে তাদের জিন্দিগিতে বাস্তবায়ন করার চেষ্টা করলে এটা হইতে পারে আল্লাহ তারা কোরআন কারিমে বলেছেন অজাকিন মানুষকে কোরআনের কথা হাদিসের কথা বলতে থাকো একটা বলে থেমে যাও না বলতে থাকো فإن الذكرى تنفع المؤمنين এই আলোচনা মমিনদেরকে ফায়দা পৌঁছাবেই বোঝা গেল দিনের আলোচনা যদি চলতে থাকে সহি আলোচনা যদি চলতে থাকে মানুষের কলমের মধ্যে পরিবর্তন আসবেই চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আসবেই আজকে ওই আলোচনারই অভাব হয়ে গেছে বাতিলের দাওয়াত চতুর দিক দিয়ে চলতেছে বাতিলের দাওয়াত হ্যাঁ, ইংরেজদের সিলেবাস পুরাটাই বাতিলের দাওয়াত মানুষদেরকে দুনিয়ামুখী করত দুনিয়ার ভোগ বিলাস ওটা ঠিক আছে আখেরাতের কোনো ফিকির তার ভিতরে আসতেছে না টেলিভিশন ভিত্তিয়া পত্র পত্রিকা অশ্লীল ম্যাগাজিন এই ধরনের বহু মাধ্যম যা মানুষকে সর্বক্ষণ দর্জকের দিকে দাওয়া দিচ্ছে আল্লাহর আদা দর্জকের দিকে দাওয়া দিচ্ছে আর এইগুলোকে আমাদের ঘরের মধ্যে ফিট করে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহর দুষ্কনরা কৌশলে আমাদের ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা যাতে জাহান নামের দাওয়াত চলে ইংলিশের দাওয়াত চলে আল্লাহর গজবের দাওয়াত চলে এর ব্যবস্থা পাশাপাশি করুন অপর দিকে হকের দাওয়াত নেই অধিকাংশ জায়গায় মিলাদ কেয়ার লোক একত্র এটা হলো তারা ইসলাম এর বাইরে তারা না কিন্তু আল্লাহ রসুলের ছয়শো বছর পরে মিলাদ আবিষ্কার করা হয়েছে এইটা এখন তাদের কাছে পুরো দিন হয়ে গেছে পূর্বতা এখানে কিছু লোক চাই মিলাদকে আপনি সেরেক ওটাকে দিন মনে করছে সারা বছর একটা মিছিল বের করেছিল যশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী একদম পাক্কা আট থেকে রসুল হয়ে গেল নওয়াজুবিল্লাহ আল্লাহ রসুল হ্যাঁ ইসলাম কায়েম করার জন্য এটা করেন নাই সাহায্য করেন নাই তারা তো কাজ করছেন কাজের দাওয়াত দিচ্ছেন মিছিল করে দিলেন যুবতীদেরকে মিছিলে নামাই দিলেন হারাম এখন আজ থেকে রসুল হয়ে গেল এই আর আর এক আছে আওয়াজ পরে চিন্তা কাহিনী বলে ভাষায় কাদায় তাদের দিশ নির্ধারিত হবে কারো দশ হাজার কারো বিশ হাজার ইসলামকে ব্যবসার জিনিস বানাইছে বিক্রি করার জিনিস আর পাবলিকও ওদেরকে দেওয়া দিচ্ছে তার কোনো ফায়দা নেই একদিন টেলিভিশন না দেখে ওই হুজুরের রং দাম দেখছে টেলিভিশনের বিপদ আবার বিশ হাজার টাকা দিচ্ছে দিবে কি ফায়দা আছে ইসলামের ইসলামের নামে এই প্রথা পালন করা হবে যারা সহি কথা বলবে আল্লাহর জন্য কথা বলবে এরকম আলেম তো হাতে গড়া কয়েকজন হচ্ছে আল্লাহ জানে এই ধরনের ওলামা যদি তৈরি হতো আপনারা হাতের আওয়াজকে পৌঁছায় দিত যে কোনো মুহূর্তে হাল্লা পরিবর্তন হইতে পারে গজব এসে গেছে গজব চলতেই থাকতে হবে এটা কোনো বাধ্যতামূলক না বাধ্যতামূলক না ইউনুস দেখো গজব আসবে সে গজব নেওয়ার সাতটা মশলা করবে এক পর্যায়ে যখন নাকি ইউনুস আলাহিসাল্লাম জানতে পারলেন বাকি নেই এসে তখন এলাকা ছেড়ে চলে গেলেন ছেড়ে চলে গেলেন যদিও তখন পর্যন্ত আল্লাহ তালার আদেশ আসে নাই যেহেতু গজবের ফেসলা হয়ে গেছে এর জন্য ধারণা দিল যে এখন চলে যাওয়া যায় কিন্তু সরাসরি আদেশ আসে নাই যে কারণে ওনাকে দরিয়ায় পড়তে হয়েছে মাছের পেটে দেখতে হয়েছে একটু গোলায় কাবিরা ছিল না একটু অনুত্তর কাজ হয়ে গেছে এটা এক সাইড কিন্তু উন্মত যখন দেখল রজবের কিন্তু নমুনা দেখা যেতেছে আজাদের কিন্তু নমুনা দেখা যেতেছে আসমানের মধ্যে পরিবর্তন দেখা যেতেছে কোন গোয়া মতো জিনিস তাদের থেকে অপসার হচ্ছে তখন তারা ঘাবড়ে পুরা কম বাজারে এসে গেল আজকে সাংঘাতিক ভাবে তারা কান্নাকাটি শুরু করে তার নাম কথা আমি সব তোমার ঘরে ইমান দিয়ে আসছিলাম তোমার নাম্বার বাড়ি করবো এইরকম কান্নাকাটি যখন শুরু করলো তো আজাব আল্লাহ তালা হটাই দিল তাদের উপরে আশা নাই আশার নমুনা দেখা যাচ্ছিল এই মুহূর্তে তারা যখন ময়দানে আসছে সকলে মিলে কাঁদতে আরম্ভ করছে আল্লাহ কাছে ক্ষমা চাইছে তো আল্লাহ তালা আজাদকে হটাই তারা সব এই অনুষ্ঠানে তারা ধর্মকে কবল করছে লম্বা ঘটনা সেটা বলা উদ্দেশ্য তারা বলা উদ্দেশ্য আজাবের ফয়সলা হয়ে গেছে আজাব আছে নাই ফয়সলা হয়ে গেছে তো তারা তৌবা করলো তো আল্লাহ তারা ফয়সলাকে ক্যান্সেল করে দিল এমন নয় যে এসে গেলে আর যাইবে না একটা আমাদের আমলের সাথে সম্পর্ক আমল যদি সুন্দর হয়ে যায় মানুষ কান্নাকাটি শুরু করে আল্লাহ তোমার নাফামারি পারবো না তোমার নাফামারি বন্ধ করে দেবে আমার পারবো না আল্লাহ আজাদকে উঠাই ওর জায়গায় রহমত আল্লাহ তো এরকম দয়ালু হজরত মৌলানা জালালুদ্দিন ঘটনা লিখতেন এক লোক ভূতের পূজা করতো ভূত বুধকে তো আগে বুধকে তো বলে সালাম সব নুন মিল সালাম তো এই সালাম সালাম দিকে তো বুধকে ডাকতেছে দিকে কিন্তু একবার তার জবাব দিয়ে বের হয়ে গেছে সমান সমানের জায়গায় সমান বাস আওয়াজ এসে গেছে লব্বাই গাইয়া আপনি লব্বাই গাইয়া আপনি আমার বান্দা আমি হাজির কি চাও আমার কাছে তখন সে চিন্তা করলে এতদিন সালাম সালাম করলাম মনে আওয়াজ না একবারের জন্য অনিচ্ছায় সমাপ্ত হয়ে গেছে আর আওয়াজ এসে গেছে কি চাও একে দিন সে আল্লাহ কাছে ক্ষমা চাই নিল করে আমি না বুঝে সনাম সনাম করতে আসি তুমি মামলা এমনকি জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মস্তির হিসেবে লিখতেন যে কত শ্রেষ্ঠ জানালে আল্লাহ এটি ইচ্ছা করে বলবে সমাজ তো ইচ্ছা করে বলে নাই তাহলে আপনি লম্বায় কেন বললেন আমরা একটু বুঝতে চাই আল্লাহর উপরে আপত্তি করার অধিকার তো কারণ নেই আর তো করবেই না হ্যাঁ কোনো বিষয় জানতে চাইতে পারে ইব্রাহিম খুব বিশ্বাস করতেন যে আল্লাহ তাল্লাহ মোদ্দাকে জিন্দা করতে পারেন কিন্তু তিনি করলে আল্লাহ আমার দেখায় না আমাকে দেখাই দাও কেমনে করো আর এক ঘটনা তিন পানার মধ্যে আসতে ঘটনায় দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলেন চারটে পাখি লও জবাই কর বস্ত বানাও বস্তকে মিথ্যা করো মিথ্যার করে মিথ্যার বস্ত তাই পাড়া রেখে আসে মাথাগুলো হাতে রাখো এক একটার মাথা নিয়ে হ্যাঁ ওটাকে ডাক দাও ওই বাকি ব্যাপার ডাকে ওই ব্যাপার দাও ডাক চারো পাহাড় থেকে ওই পাখির বস্তুগুলো একত্র হয়ে গেছে আল্লাহ মাথা দেয় লাগছে ওটার সাথে লেগে উড়ে আসে নাই তাতে দেখতে অসুবিধা হয় পাখি তো উড়াও দিতে পারে উড়ে আসে নাই জমিন যে আটটা আটটা চারোটা পাখি এভাবে ওনার কাছে চলে আসে তো ওনার একের তো কোনো কম ছিল না কিন্তু ওনার অন্তরে একটা কৌতূহল ছিল সত্যকে দেখতে চায় তাই দরখাস্ত করছিল আল্লাহ দেখাই দিতে পুরা জগৎবাসীকে রোজগার করলেন পুরা ভালো ভালো হয়ে নেবা বালু কলা হয়ে নেবা আর মনে করতো এটাকে আল্লাহ কেমনে জমা করবে আমি জমিনকে অর্ডার দিব এক সেকেন্ডে তোমাকে একত্র করে দিয়ে দিব এক সেকেন্ডের মধ্যে দিব্যি মানুষ হয়ে খেলাই দেবো আসলে বাজার যাই হোক আল্লাহর করে আপত্তি করার তো কোনো অধিকার নেই কেউ জানতে চাইতে পারে তারা জানতে চায় যে আল্লাহ ওই লোককে তো না বুঝে কইছে সমাজে কইছে বুঝে বলে নাই তো মুক্তি বেড়ে গেছে এটার উপর আল্লাহ তাই করলেন তো আল্লাহ তারা উত্তর দিলেন দেখো আশি বছর খেলা খেলা করতেছে কোনো জব পায় নাই আজকে যে কোনো ভাবে সে সমাজ করল যদি জব না পায় তাহলে বাতিল খোঁজার সহি খোদার পার্থক্য কি থাকবে বাতিল খোঁজার আমি যে সহি খোদার পার্থক্য এইভাবে সমাজ বলল তারপর আমরা আপনাকে রহন করে দিলেন রহন করে তার ইমানের ফেসলা করলেন এই কথায় বলতে বলতেছিলাম যে হালাত স্থায়ী না গজলের হালাত এটাও স্থায়ী না রহমতের হালাত ওটাও স্থায়ী না আল্লাহ আপনার উপর খুব রহমত করে রাখছে খুব রহমত একদম নামাজ জামাতের সাথে বসতেছেন হালাল রেজেকের কোনো অভাব নেই তাই মতো খানা রেখেছেন ব্যবসার মধ্যে মাশা আল্লাহ খুব বরকত হয়ে দিচ্ছে বাসায় তিন দিন করে তবলিগে সবাই লাগাই দিতেন সব সুন্দর একদম রহমতের হালাত কিন্তু এটাকে স্থায়ী বলা যাবে যদি আপনি একটা দেখা মনে করে ফেলেন দেখেন সব শেষ হয়ে গেল আপনি আর জামাত পাই দিতেন না ও একটা গুণের এত ডেঞ্জার চাষিরা সব উঠা পাল্টা করবে দিল চেষ্টা করতেছেন আমার ধরতে পারতেছেন না দিতে দেবেন চিন্তা করতেছেন তিন দিন বেরোবেন ওই সময় এমন ভালো লাগতেছে সম্ভব করে উঠছে উল্টা এই জন্য কোনো হালাত স্থায়ী যারা ভালো হালাতে আছে তারা যেন নিশ্চিন্ত না থাকে এটাই চলবে তাদের সতর্ক থাকতে হবে যদি আমি নাফরমানি করি এই হালাতের ভয় যাবে হয়ে প্রেশারে হালাত চলে আসে প্রেশারের হালাত যারা গজবের হালাতে আছে প্রেশারের হালাতে আছে তারা যেন মনে না করে আমার এটাই মনে সারা জীবন থাকবে না সে ভালো হয়ে যায় তোমার করে আল্লাহ রাস্তায় চলে আসো আল্লাহ তার হালাতকে পরিবর্তন করে দিবে যাতে ভালো কাজ খারাপ হতে পারে ওদের আবার উল্টা করে আবার খারাপটাও ভালো হতে পারে যদি তোমার রাস্তায় চলে আসে এই জন্য আল্লাহ রসুল এই জিনিসগুলো বলে দিয়ে গেছেন তো তোমরা এই গুণাগুলো যদি করো তাহলে কিন্তু এই আদা বাঁচবে যদি না করো করে ফেলছিলেন তো আল্লাহ তারা আজাদ বদলকে উঠাই দিল সব আল্লাহ যাও সেটাই করতে পারেন তিনি যা করেন কারোর কৈফিয়ত তার অধিকার নেই অধিকার নেই কাছে কৈফিয়ত তিনি যা করেন এর পরিণাম নিয়ে তিনি কোনো ভয় পান না যে এই কাজটা বললেন তারা আর মিছিল বের করে আমার বিরুদ্ধে আল্লাহ এই কোনো চিন্তা নেই চিরঞ্জিত এই আমাদের হালাত যেমন হবে সেরকম হয়তো লাগবে তো গত জুমাতে আমি এই দুটো বিষয় আলোচনা করতেছিলাম যে সে আমাদের দুটো আলামত নেই সামনে অগ্রসর হয়েছে তার পরিচালনা গত জমাতে শুরু করছিলাম কিন্তু এই ছিল যে মহিলারা এই কর্মজীবনে হ্যাঁ আয় রোজগারের ময়দানে পুরুষের পাশাপাশি চলে আসে আমাদের আলামত আসবে চলে কেয়ামত এসে আল্লাহর বদলের ফেসলা লড়াই যদি এটা পরিবর্তন না করা যায় মহিলারা আয় রোজগারের ময়দানে পুরুষের পাশাপাশি চলে আসে এখন তো শুধু চলে আসে নাই দিন দিন বাড়ছেন বাড়ছেন ইহুদি নাস্তাবাদের চাপে প্রত্যেকটা মুসলিম সরকার থেকে পাড়াই এবার হতে গেলাম তো আলোচনা করলাম যে বুশ সৌদি সরকার চাকরিতে তোমরা করবে যে গণতন্ত্র চালু না করো তো তোমাদের প্রতি আমার সমর্থন থাকবে গণতন্ত্র কুকুর তন্ত্র এদিকে চালু করার জন্য চাকরি এবং এবার যে বিভিন্ন ছুটিতে মেয়র ইলেকশন হয়েছে সেখানে এটা কিন্তু গণতন্ত্র দিন শুধু পুরো দেশে এখনো হয় নাই কিন্তু অন্তত মেয়র ইলেকশনে সৌদি আরবের মতো জায়গায় হয়ে গেছে তারপরে তারপরে সেখানে কয়েকদিন আগে দেখলাম সিনেমা তৈরি হয়ে গেছে এখন ছাড়পত্র পাইবে পাবে এই আশায় আছে এবং উপরি শক্তি তাপ সৃষ্টি করতেছে যে এটা তাদের দিতে হবে যে কয়েকটা বক্তৃতা দিয়েছিলাম এটাও চাপ সৃষ্টি করতেছে যে তোমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে ওখানে মহিলাদের সুযোগ দিতে অন্য আরো চাকরির আছে দুবাই আমি হাবি তারা তো মহিলা লাগাই ভারতের মহিলা নিয়ে সব তারা লাগাই দেশ কেনাকাটা সব মহিলা লাগবে এই একটা দেশ খালি ছিল সেখানেও চাপ ছিল তারা আনাবাই পরিবারের পরিচালক তো শুনলাম তারা চিন্তা ভাবনা করতে মহিলাদের সামগ্রী লেবাস পোশাক প্রসাধনী এর যে দোকানগুলো আছে তারা বুঝকে খুশি করার জন্য ওইগুলোতে মহিলা বসায় এবং ক্রেতা মহিলাই হবে মহিলাদের বোঝাবে পুরুষকে খুশি করার জন্য এই তারা চিন্তা ভাবনা করবে এই ঘটনা এসে যাবে সত্য সারা শেষ পর্যন্ত এইভাবে দেখা গেছে যে আল্লাহ রসুল যেটা ভবিষ্যৎবাণী করে গেছেন এটা যখন হবে কথম শুরু হবে সে আরো সেটা দ্রুত আগে আমি বলেছিলাম সারা দুনিয়া আমাদের কন্ট্রোলে না কিন্তু আমরা যারা হকের আওয়াজ পাই তারা তাদের অধীনস্থ মেয়েদেরকে কন্ট্রোল করি তারা তাদের বৌদ্ধ বান্ধব আত্মীয় সুন্দর মেয়েদেরকে বুঝায় এটা হারাম আল্লাহ রসুল এটাকে গজবের কাজ বলেছেন এটা কেয়ামতের আলাও বলেছেন এই পয়সা দিয়ে তোমরা কামিয়াব হইতে পারবা না এই পয়সা দিয়ে তোমরা খুব সত্যি অর্জন করতে পারবা না তোমরা আল্লাহ যে দায়িত্ব দিতে ওই দায়িত্ব পালন করো তুমি নাম লেগে পয়সা পাইছো ওটা আল্লাহ তোমার স্বামীকে দিয়ে দিবে হ্যাঁ? দুইজন নেমে যে পয়সা আনবে আল্লাহ চাইলে শুধু স্বামীকে বরফ দিয়ে এই পয়সা বাড়াইতে পারে না পারে কিনা না সেটাই সবচেয়ে রাস্তা আল্লাহ রুকুরের রোড থাকলো আল্লাহ বরফ দিয়ে বাড়াই দিল কিন্তু এইটা আল্লাহ না নাফারমানি করতে গেল পয়সা তো কেসমত থাকলে পাইতে পারে কেউ হারাম পথে গেলে কেসমতের যতটুক আছে ওটুক পাইতে পারে কিন্তু এটা নিশ্চিত ওই পয়সায় শান্তি আসবে অশান্তি বাড়বে রাজধানী বাড়বে আরাম পয়সা সব অপচয়ের মধ্যে ব্যয় হয়ে যাবে আর মহিলা যখন নামবে ছেলে মেলে সব নষ্ট হয়ে যাবে আমি বলেছিলাম যে মহিলাদেরকে আল্লাহ তালাদের কাজগুলো দিতে আল্লাহ ইবাদত বন্দী স্বামীর সেবা যত্ন বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ বানানো আর মহিলা মহলে দিনের দাওয়াত এই চারটে কাজের জন্য আল্লাহ তালা মাহবুবকে বানিয়েছেন সে তখন নাকি অফিস আদালতে ডিউটি দিবে তারপরে সে ক্লান্ত হয়ে পড়ে থাকবে সেই মহিলার দ্বারা আল্লাহকে কাজের জন্য বানাইছেন ওই কাজ একটা হবে ইবাদত হবে না ওইটা মহিলাদের দ্বারা স্বামীর সেবাদত তো হবে না আর বাচ্চাদের আল্লাহ বানানো বানানো এটাও হবে ওই মহিলা বাচ্চাদের জন্য সে সময় দিতে পারে সব ছেলে পেলেগুলো কাজের পোয়াদের হাতে বড় হবে তা নষ্ট হয়ে যাবে মায়ের তালিম তরবিয়ার শিক্ষা দীক্ষার যে তাসির সম্পূর্ণ আলাদা এই জন্য কোরআন হাদিস প্রত্যেকটা মাকে একটা আদর্শ মাদ্রাসা ঘোষণা করে প্রত্যেকটা মা একটা আদর্শ মাদ্রাসা তার মেয়েরা বিবাহ পর্যন্ত মায়ের কাছে শিখতে থাকে আর ছেলেরা আট দশ বছর পর্যন্ত মায়ের কাছে শিখতে থাকে যতদিন বাইরে না যায় মায়ের মাদ্রাসায় শিখে সেই মায়েদেরকে যখন তাকে রাস্তা বানাইতে লাগানো হবে বিল্ডিং বানাইতে লাগানো হবে গার্মেন্টসে লাগানো হবে অফিস আদালতে লাগানো হবে তাহলে এই মানুষ তৈরির যে কারখানা কারখানা অর্থ দেওয়া হবে এখান থেকে হাতি মানুষ পায়দা হয় আদর্শ মা এই যে মাদ্রাসা এখান থেকে আল্লাহ আল্লাহ মানুষ পায়দা হয় সুনাগরিক পয়দা হয় সে কারখানা অফ এখন ওই সমাজ থেকে হ্যাঁ মাস্টার ডাকু এগুলো পয়দা আমাদের মায়ের থেকে শেখার কিছুই ছেলেরা পাইতেছে তখন টেলিভিশন থেকে শিখতেছে বিদ্যার থেকে শিখতেছে ঘরে বসে বসে সারা দুনিয়ার হ্যাঁ, চিন্তায় ডাকাতি এগুলো দেখতেছে ট্রেনিং দিচ্ছে ঘরে বসে বসে শিখা যাওয়া যখন নেই মাকে কেন দায়িত্ব দিতে তার তো বাইরে থাকে দিনের কাজে রুজি রোজগারের ফিকিরে তার তো বাইরে থাকে তাদের দায়িত্ব ব্যবস্থাপনা করা সে ব্যবস্থাপনা জারি করবে মা সে মা অভিযোগের বসে সে মা দোকানের সেলসম্যান তার সৌন্দর্যের বিনিময় ক্রেতা আকর্ষণ করছে কি হলো তার অনুভূতি কোথায় গেল কি ইহুদেরা এই মাতৃ জাতিকে কোথায় না পাই প্রত্যেকটা জায়গায় তাদের উল্লম্ব ছবি পিঠ আর এরা এত দেমান খারাপ এরা খুশি হয়ে গেল তাদেরকে এত বড় একজন করা হয়েছে আর হে মনে করতেছে আমার দাম বেশি হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় আমি উপস্থিত অত তাকে বেহায়া অবস্থায় পেশ করা হয়েছে পণ্য সামগ্রী বানানো হয়েছে এই অবস্থার কারণে পুরা আল্লাহ নিয়ম কানুন ছিল সব নষ্ট হয়ে গেছে আল্লাহ বাজার বন্দী করবে না স্বামী সীমাদত্ত পাবে না বিয়ের যেটা উদ্দেশ্য ছিল আল্লাহ কোরআন এখানে বলতেছেন তোমাদের বিরোধী কেন বলেন তুমি ক্লান্ত উত্ক্রান্ত হয়ে যখন বিবির কাছে পড়বা তোকে শান্তি পেয়ে দিল কিন্তু কোন এলেই হা করার বলতে কিন্তু তারা যখন চাকরি করবে তো কিভাবে সে বিবৃতি আসলে শান্তি পাবে দ্রুত টায়ার্ড হয়ে চলে আসবে তাদের স্বামী স্ত্রীর কাছে শান্তি পাবে না উল্টা তাকে ওই স্ত্রীর ক্ষেত্র করতে হবে দুজন ক্লান্ত হয়ে আসছে স্ত্রী বেশি ক্লান্ত হয়ে গেছে কেন এরা সব কিন্তু দুর্বল দেখতে তো মানুষ কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটা পাপ এদেরকে পুরুষের তুলনায় দুর্বল রাখছে যেহেতু তাকে কারো আন্ডারে থাকতে সমান সমান করে দিত আন্ডারে থাকা সম্ভব হবে যাতে উচ্চতা বলেন শক্তি বলেন ব্রেনের পরিমাণ বলেন স্মৃতি শক্তি বলেন যাই সকল দিক দিয়ে তাদেরকে দুর্বল যতই প্রক্রিয়া বিশুদ্ধিল্লাহ দিল্লি করবে তারা এক পর্যন্ত মহিলাদেরকে বড় বড় র্যাঙ্কে দিতে পারে নাই বড় বড় র্যাঙ্কে এক্সাক্টলি একজনকে পুরুষরা যেভাবে বড় বড় র্যাঙ্কগুলো সামলাই ওই নারী স্বাধীনতা যারা ভজা নারী তারা তাদের দেশের মহিলাদেরকে ওইখানে দিতে পারে নাই সম্ভব না এইভাবে হতে পারে এটা হবে না আল্লাহ যেটা চেয়েছিলেন দুনিয়ার জেন্দিকে আরামের হয়ে যায় বিবির মাধ্যমে হবে ছেলে পেলে সব নষ্ট হয়ে যাবে মহিলা যেমন কিন্তু তালিম তরবিয়ার বন্ধ হয়ে এই জন্য তাদেরকে রুজি রোজগারের ময়দানে নিয়োগ করা আল্লাহ প্রদত্ত দায়িত্ব বন্ধ করা উন্মতের জন্য জায়েজ নেই এই কথাটা আমরা যারা শুনলাম আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বাস্তবায়ন করতে চেষ্টা করি দাওয়াত দেয় বুঝায় এটুক দেয় ভাড়ে ধরে কিছু করার জন্য আল্লাহ বলেন নাই বুঝানো পর্যন্ত আল্লাহ দায়িত্ব দায়িত্ব দিতে পারেন হিন্দি মুসাইফির তার রসুলকে তিনি বলেছেন হে আমার রসুল আপনাকে আমি দারোগা বানাই নেই যে আপনি লোকজনকে ঘাড়ে ধরে আমার ইসলাম মান্য করাইবেন আপনাকে দায়িত্ব দেওয়া হয় লাস্তা আরে হিন্দি মুসাইকে মুসাইফির মানে দারোগা আপনাকে দারোগা বানানো হয়নি আর এক বলেছেন আমার রসুলের দায়িত্ব উম্মতকে বুঝানো তালিম দেওয়া তাদের কাছে আমার কথাগুলো পৌঁছাই দেওয়া এটুক দায়িত্ব এর বেশি না আমাদের দায়িত্ব হই আমল করে থাকতে হবে আপনার কথা মানায় থাকতে হবে দায়িত্ব দেওয়া হয়নি বুঝা সেটা আমরা এই দাওয়াতটা পৌঁছাই দিই হারাম পাঠায় হারাম আসবে না উপর অন্ত ছেলে মেলে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হেরোইন পাখিতে চলে যাবে পরে বাপারে অপদস্ত করে অনেক বাপারে আমি আমার মহামাতুর এলাকায় গণনা করতে বাপে একটা সম্পদ দেখে কেন দেখল ছেলে তার সম্পদ থাকুক তারা বক্তব্য করবে বাপে কেন তাদেরকে জিনিসটা এখন দেখছে ভাই ভাই মিলে বাপরে সাংঘাতিক ব্যয় করছে যখন তাদের একই হয়েছে যে মারা গেছে তখন তারা চলে গেছে নিজের মা চলে গেছে স্থানীয় লোকজন থেকে লাশ মনে করে হাসপাতালে নিয়ে গেছে সম্ভবত শিকদার মেডিকেলে নিয়ে গেছে এরা যারা না পাস এখনো আছে তিরিশ হাজার করতে পুলিশ সুস্থ হয়ে গেছে এখনো হায়াত এখনো হায়াত দেখেন ছেলে ছেলে যদি জিন্দার না হয় তো সম্পদের লোভে কি করতে পারে সম্পদের লোভে বাপকে মেরে বলতে পারে এর আরো কয়েক বছর আগে একটা জানাজা বললাম যে বলার যে দিন ছেলে সম্পদের লোভে পরে বুড়া হয়ে গেছে সাত মসজিদে আমি নিজে নিজে জানা যায় কি হইতে পারে যে কথা আমি বললাম ছেলেদের নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার পরে কি হবে ওই ছেলে হাতে বাপা কত কত বাড়িতে লাগে পত্রিকা দেখলাম এক সত্যির ডাকি দিল ছেলে গুলি গুলি গুলি করে সংসদের কি দায়িত্ব ছিল ওই বেটা ছেলেকে শিখাই দেয় মানুষ বানাইলেন ইংরেজরা বিদ্যা শিখাইছে এখন বাপের গুলি গুলি একজন ছেলেমেয়েকে চিন্তা বানানো কত জরুরি কত জরুরি এটা দুনিয়ার কিছু ঘটনা দ্বারা আন্দাজ করা দিনদার না বানালে ওই ছেলে তারা পুরো দুনিয়া বিপদে পড়বে আর এক নম্বর বিপদে পড়বে তার বাবা দুনিয়ার অন্য মানুষও বিপদে পড়বে এর কারণে পুরো এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে কখন না কারে গুলি মিলবে আচ্ছা দাপক হবে পুরা এলাকার জন্য অশান্তি একটা ছেলে বদিন হয়ে সব ছেলে বদিন হয়ে কি হবে সেই সমাজের চলা চলা সম্ভব না চলাফেরা করে সম্ভব না সেই সমাজে কোনো কিছু নিরাপত্তায় থাকবে না জাত মাল ইজ্জত আবরু কোনো কিছু নিরাপত্তা থাকে এই জন্য মহিলাদেরকে তাদের আল্লাহ প্রদত্ত দায়িত্ব থেকে ছড়ায় ইহুদ চাপার থেকে খুশি করার জন্য আর এক দায়িত্বে ব্যবহার করা আল্লাহ নাফারমানের কাছে লাগানো এর পরিণাম ভয়াবহ ভয়াবহ আল্লাহ তালা আমাদেরকে এই কথা বোঝা তৌফিক দান করুন কি করতেছি আমরা কিন্তু আমাদের দায়িত্ব তো বুঝাই আর আল্লাহ কাছে দোয়া করি আমার মেয়ে আমার বোন এরা যেন এই লাইনে আগে না পাবে বুঝানো চলে দরকার হয় ওলামা একরামকে নিয়ে যান আপনার বাড়িতে মাহফিল করা বড় বড় মাহফিলের দরকার নেই বড় বড় মাহফিল তারা সাধারণত তারা হেদায়ত আছে কোনো কোনো মাহফিল আল্লাহর কথা বলা হয় এর দ্বারা হেদায়ত আছে এর দ্বারা পরিবর্তন আছে কোনো স্বার্থ নেই কিন্তু লোক আল্লাহকে পাওয়ার জন্য বস এই রাহের দ্বারা হেদায়ত আছে আর লোক দেখানো রাত প্যান্ডেল রাত লাইটিং আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা এই ক্ষতি সম্পন্ন বক্তা দিয়ে কোনো কাজ হবে ক্ষতি বলতে বেড়ায় খ্যাতি বললে ভুলে তো আমি এই পঞ্চাশ গত সপ্তাহ বলেছি আজকেও কিন্তু আলোকপাত করলাম তার তো আমার উদ্দেশ্য ছিল দ্বিতীয় পয়েন্টটাকে আলোকপাত করা সেটা করা হবে একদিনে শেষ হওয়া তো জরুরি না বুঝতে হবে আলোচনা হওয়া মাকসাদ না মাকসাদ হলো এটা আমাদের জীবনে আমলে আসতে হবে আমি আরেকটা আলামত বলেছিলাম কেয়ামত আগে মানুষ এলমের দিন শিখতে রাজি হবে না এটাকে এত খারাপ নজরে দেখবে বেকার মনে কর শিখতে রাজি হবে আর অল্প কিছু সংখ্যক লোক শিখবে এর মধ্যে আবার অনেকে দুনিয়া হাসিল করার জন্য শিখবে অধিকাংশ লোক শিখবেই না এটাকে মনে করবে বেকার যেখানে বেকার তৈরি হয় এখানে আপনি আমি আল্লাহর গোলাম আল্লাহর গোলামে কিভাবে করতে হবে এটা শিক্ষা দেওয়া হয় এটা কামিয়াবের একমাত্র রাস্তা আপনি আমি আল্লাহ গোলাম প্রত্যেক গোলামের দায়িত্ব তার মনিবের অর্ডার দেখা আমার পালাতুল ইল্লা লিয়াহুদুন আল্লাহ বলতেছেন আমি জিন ইনসানকে আমার গোলামি করার জন্য বানাইছি তো গোলামি না জানে কিভাবে করবে আল্লাহর হুকুম কি আল্লাহ কোথায় নিষেধ করছেন জানলে করণীয়টা করা সম্ভবপর বর্জনীয়টা বর্জন করা সম্ভব এই জন্য জানাকে আল্লাহ তালা ফরজ করে দিতে এই জানার ব্যবস্থা দিনই মাদ্রাসায় কমই মাদ্রাসার মধ্যে এই ব্যবস্থা আছে সেখান থেকে শিখতে হবে অথবা এইভাবে যে আপনারা বয়স শুনতে চান এর মাধ্যমে শিখা যেতে পারে বাধ্যতামূলক শিখতেই হবে সেই মাদ্রাসায় ভর্তি হয়ে শিখেন তাহলে হকারি আলমের সহবাসে বসে শিখেন শিখতেই হবে এরকম বিকল্প নেই আসরের ময়দানে আল্লাহ তালা কৈফিয়াস চাইবেন শিখতে লেগে কৈফিয়াস না দিতে পারলে দুর্ঘটনা শিক্ষা দায়িত্ব তারপর আল্লাহ এই জিনিসটা শেখার দুনিয়া তার কোন বিকল্প ব্যবস্থা নেই ইংরেজদের সিলেবাসে হ্যাঁ আপনি যে আল্লাহ গোলাম আল্লাহর কিভাবে করতে হবে আপনি একজন মুসলমান আপনি খায়ের উন্মত আগে যত উন্নত আছে সব থেকে সর্বশ্রেষ্ঠ আপনার দায়িত্ব বিশ্ববাসী কাপড়দেরকে ইসলামের দ্বারা পৌঁছে দেওয়া এইসব কথাগুলো ইংরেজদের সিলেবাস থেকে জানার কোন সুরক্ষ তারা এগুলো নিয়ে কোনো আলোচনা করবে তাদের সাবজেক্টের মধ্যে কোনো আলোচনা এই জন্য ওই লাইন যে আমি আগেও বলেছি আপনি শিক্ষিত আল্লাহ কাছে চলবে না হ্যাঁ, এটা আপনাদের দিনে এলে না দিনে এলে না এর দ্বারা আল্লাহ আপনি লাইনে শিক্ষিত বলা হবে আল্লাহ কাছে মূল্যায়ন হবে কিন্তু আল্লাহ তালা এটা বাধ্যতামূলক করেন নাই যে আপনাকে মাদ্রাসায় ভর্তি হয়ে শিখতে হবে যে কোনো হকালে ওলামা যার সম্পর্কে জানেন যে তিনি দুনিয়া যান না স্বার্থের জন্য কোনো কথা বলেন না লোক লালসার ভিত্তিতে কথা বলেন না সব কথা বলেছেন তার মধ্যে বলবেন তারপর এলে অর্জন হয়ে গেল এলে হাসল হয়ে গেল এটা তো আল্লাহ দরবারে আপনি শিক্ষিত গণ্য হবেন কিন্তু মাথাও পারলেন না হকানি আমার সৌরত বসলেন না হ্যাঁ কয়েক বস্তা ডিগ্রি আনলেন আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া জাপান থেকে ইহুদিন নাসারাদের থেকে এই কয়েক বস্তা ডিগ্রি দিয়ে আপনি শিক্ষিত প্রভাবিত হবেন যত বড় ডিগ্রি হবে আল্লাহ দরবার তত বড় সুমূর্খ হবে ওই ডিগ্রি যত বাড়ে তত মানুষ আল্লাহতে দূরে তত দূরে চলে ড্রাইভার ছেলে নামাজ পড়ে যত উপরে যায় নামাজ পড়তে পারে আর আজকাল যে কিছু পড়তেছে এটা তবলিগলাদের মেহনতের কারণে কলেজের ছেলেরা ভাস্তির ছেলে পাগড়িও মারছে দাঁড়িয়েও রাখে এটা ওই ভাতৃ থেকে তৃষ্ণান্তের কারণে সেইখানের সিলেবাসের কারণ না সিলেবাসটা ভাতৃক না এখানে তো তবলিগের নামে সারা দুনিয়া থেকে মেহনত সারা দুনিয়া তো সমস্ত লড়াই এখানে বলে দিতেন যে সহি সহি কাজ সঠিক কাজ এর সমর্থন করা ফরম এর বিরোধিতা করা নিজের ইমান নষ্ট করা এই যে একটা মোবাইল মাদ্রাসা তো তবলিগ এটা মোবাইল মাদ্রাসা এই মাদ্রাসার বরকতে ওই নাস্তিক তৈরির কারখানায় তাহলে আস্তিক না দিনের দায় হয়ে যাবে দিনের দায় হয়ে যাবে হ্যাঁ। এক জামানে আলিগড় ছিল ইসলামের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান ইংরেজদের আড্ডাখানা ইংরেজদের আড্ডাখানা আমাদের দেওবন্দি আচারেরা আলিগড়ে করে মেহনত করতে মেহনত করতে করতে করতে সেখানে কিন্তু শিক্ষক ছাত্র তৈরি করতে শিক্ষক ছাত্র দাওয়াত তবলিগের লাইনে তৈরি করছে যার রেজাল্ট এখন এই হয়েছে এখন তার আলিগড় তার মার্কাজ হয়ে গেছে সেই তো এই প্রতিষ্ঠান আর ফের বানাইছিল মুসলমানদের উন্নতির জন্য তারা নিজের খালের ছিল আকর ছিল ইসলামের নাদান দোষ হার সৈয়াদ ছিল ইসলামের নাদান দোষ বেকুব দোষ নিয়ে ভালো ছিল কিন্তু তার কার্য পদ্ধতি পদক্ষেপ তলব কি ইংরেজের সিলেবাস দিয়ে মুসলমানদের খায় খা তৈরি করবে এত তো তেতুল লাগে হ্যাঁ ফজলিয়া পাওয়ার আশা করে তেতুলের বৃত্তি বলে ফজলিয়া পাওয়ার জন্য বসে আছে ফার্স্ট হয়ে এই কাণ্ড করছে তখন আমাদের জগন দলবন্ধ আশাবাদা দেখলে আমাদের ছেলেবেলা নষ্ট হয়ে গেছে তখন তার বারবার আশা দেওয়া যাবে জগতের বন্ধুরা বারবার আসতেন তাদেরকে এখন ওই ষোলো বছরওয়ালা মাদ্রাসার ইসলামে ভর্তি করা যাবে না এই টাইম নেই তখন তাদেরকে লাগাইছে যে তোমরা এই মোবাইল মাদ্রাসায় ভর্তি হো তবলিগে সবাই লাগাও তুষার দিন তবলিগে সবাই লাগাও তুষার দিন তোমাদের ষোলো বছর মাদ্রাসা বলা সম্ভব লাগাইছে এই তাদের আশ্রয় করতে আজকে সেটা একটা মাদ্রাসার যে কাজ হয় এরকম কাজ হতেছে ওখানে দাওয়া তবলিগের ব্যবস্থা আপনি ঢাকা বইয়ের যান প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমার অনেক প্রোগ্রাম সেখানে হয় সেখানে কিন্তু আল্লাহর বান্দা মেহনত করে মেহনত করার দ্বারা রেজাল্ট কি হয়েছে ওখানে যে দেখেন বহু পিঠা একদম পাক্কা দাঁড়িয়ে হল একদম দাঁড়িয়ে হল বহু তারা বড় বড় কর্মকর্তা অফিস চালায় দিতে একদম দাঁড়িয়ে হল আমি প্রথম তখন গেছি আমার তো ঢোকা হয়ে গেছি কি কোনো মাদ্রাসা আসলাম নাকি আমি তো শুনে আসছি এটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তো বহু দাঁড়িয়ে দেখা যাচ্ছে পারবেন কিন্তু লোক ওখানে বেরোত হ্যাঁ, আমাদের মতো আলে বলাকে বারবার নিয়ে ওখানে বিভিন্ন হলে ওখানে মসজিদ গুলো আছে সেখানে বারবার পায় করেছে এতে সেখানে পরিবর্তন কিন্তু পরিবেশের মধ্যে আগে পরিবর্তন আছে এই তারা তবলিক ওখানটা বাদ আমরা যারা কিন্তু ফিক্সড মাদ্রাসা দাওয়া কথা বলে মোবাইল মাদ্রাসা কোন একটা মাদ্রাসা আছে বা এই ধরনের বয়ানে বসে আপনাকে দিন শিখতে হবে যদি না শেখা হয় অথবা দুনিয়া ঠিক করার জন্য এলএম শেখা হয় সেটা কেয়ামতার আলাপ শিখলো না এটাও কেয়ামতার আলাদা দুনিয়া উপার্জন করার জন্য শিখলো এটাও কেয়ামতার আলাদা আজকাল অনেকেই মাদ্রাসা লাইনে করতেছে যে আরবি শিখলে আরব বিশ্বে ভালো চাকরি পাওয়া যাবে আরব বিশ্বে ভালো চাকরি পাওয়া যাবে তাই আমরা যা করছি পরে আরবি পড়া হারাম আর একটা লোক ইংরেজি পড়তেছে যে সে লন্ডন যে ইংরেজিতে দাওয়াত দিবে এই নিয়ে পর ইংরেজি পড়া ইবাদত হবে ইংরেজি পড়তেছে ইংরেজদেরকে দাওয়াত দেওয়ার জন্য ইংরেজি পড়া ইবাদত হবে আর এটা কোরআন কেতাব পড়তেছে এটা দুনিয়া হবে গুণা হবে আল্লাহ দিনকে দুনিয়া হাসিল করার নিয়ে পড়া যায় দেয় দুনিয়া তারা দুনিয়ার বিদ্যা দিয়ে দুনিয়া হাসিল করছে ঠিক আছে করো কিন্তু আল্লাহকে পাওয়ার যে লাইন আল্লাহকে পাওয়ার যে হেল এটাকে এত নিম্নমানের কাছে ব্যবহার করা যাবে না এটা অনেক পুরো লাইন এটা যে আল্লাহকে হাসিল করতে হয় এটা যে জান্নাত হাসিল করতে হয় সেই থেকে আপনি কয়েকটা পয়সার জন্য ব্যয় করবেন যাই দিনের বিদ্যা তুমি হাতে করার নিয়ে পড়া হারাম গুনায় কবিরা এই আসছে যে এই লোকটা জান্নাতে তো যাবেই না জান্নাতের ঘেরার পর্যন্ত পাবে যদি এলমে দিন না শিখা অথবা এলমে দিন তুমি হাসিল করার নিয়ে শিখা এই দুটা গুনায় কবিরা দেওয়ার আলামত আল্লাহর গজবকে দাওয়াত দেবে এই পয়েন্টের উপর আরো কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ